আকাশের রং ধনু সাত রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাত রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাত রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে রং মেখে দিলকে গোলাপের মাঝে রং মেখে দিল গোলাপের মাঝে কার প্রেম বুকে নিয়ে পাখি ফিরে সাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে গানে গানে সুরে সুরে মায়াবী বন্ধনে কার প্রেমে মিতালি কার জয়গান গানে গানে সুরে সুরে মায়াবী বন্ধনে কার প্রেমে মিতালি কার জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান কে দেয় মেঘরাশি অবশেষে বৃষ্টি নিপুণ হতে গড়া এত রূপ সৃষ্টি কে দেয় মেঘরাশি অবশেষে বৃষ্টি নিপুণ হতে গড়া এত রূপ সৃষ্টি লুটে পরে কার পায়ে কুল মাখলো লুটে পরে কার পায়ে কুল মাখলো সবার জবানে শুনি কার গুণগান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আকাশের রং ধনু সাথে রং সাজি কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজি কোকিলের কণ্ঠে কার সুর বাজে রং মেখে দিলকে গোলাপের মাঝে রং মেখে দিল কে গোলাপের মাঝে প্রেম বুকে নিয়ে পাখি ফিরে সাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে অবুজ শিশুর মুখে হাসির ঝুলি কে দায় মমতার পরশ বুলি অবুজ শিশুর মুখে হাসির ঝুলি কে দায় মমতার পরশগুলি স্নেহের চাদরে মরাই ধরণি স্নেহের চাদরে মরাই ধরণি রিপ্ত কণ্ঠে ওঠে কার স্লোগান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আকাশের রংধনু সাথে রং সাজি উকিলের কণ্ঠে কার সুর বাজি আকাশের রংধনু সাথে রং সাজি উকিলের কণ্ঠে কার সুর বাজি রং মেখে দিল কে গোলাপের মাঝে রং মেখে দিল কে গোলাপের মাঝে কার প্রেম বুকে নিয়ে পাখি ফিরে সাজে আকাশের রংধনু সাথে রং সাজি কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে কার সুর বাজে কার সুর বাজে কার সুর বাজে কার সুর বাজে